আবু দর্দা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম এমন সময় আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন পরনের কাপড়ের এক পাশ এমনভাবে ধরে আসলেন যে তার দু হাঁটু বেরিয়ে পড়ছিল নাবী সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের এ সাথী এইমাত্র কারো সঙ্গে ঝগড়া করে এসেছে তিনি সালাম করলেন এবং বললেন হে আল্লাহ রসুল আমার এবং উমর ইবনু খাত্তাবের মাঝে একটি বিষয়ে কিছু কথা কাটাকাটি হয়ে গেছে আমি প্রথমে কটু কথা বলেছি অতপর আমি লজ্জিত হয়ে তার কাছে মাপ চেয়েছি কিন্তু তিনি মাপ করতে অস্বীকৃতি জানিয়েছেন এখন আমি আপনার নিকট হাজির হয়েছি নাবী সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তোমাকে মাফ করবেন হে আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এ কথাটি তিনি তিনবার বললেন অতপর উমর রদিল্লাহ তাল্লাহ্ন লজ্জিত ও অনুতপ্ত হয়ে আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এর বাড়িতে এসে জিজ্ঞেস করলেন আবু বকর কি বাড়িতে আছেন তারা বলল না তখন উমর রদিল্লাহ তাল্লাহ্ন নবী সাল্লাহ সাল্লামের নিকট চলে আসলেন তাকে দেখে নাবি সাল্লাহ আলাইসাল্লাম এর চেহারা বিবর্ণ হয়ে গেল আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন ভীত হয়ে নতজানু হয়ে বললেন হে আল্লাহ রসুল আমি প্রথমে অন্যায় করেছি এ কথাটি তিনি দুবার বললেন তখন নাবি সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহ যখন আমাকে তোমাদের নিকট রসুল রূপে প্রেরণ করেছেন তখন তোমরা সবাই বলেছ তুমি মিথ্যা বলছ আর আবু বকর বলেছে আপনি সত্য বলেছেন তার মাল সব কিছু দিয়ে আমার সহানুভূতি দেখিয়েছে তোমরা কি আমার সম্মানে আমার সাথীকে অব্যাহতি দিবে এ কথাটি তিনি দুবার বললেন অতপর আবু বকর রদিল্লাহ তাল্লাহ্নকে আর কখনও কষ্ট দেয়া হয়নি